রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতারে এবং পরকালে প্রভুর সাক্ষাৎ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং পরকালে প্রভুর সাক্ষাৎ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং পরকালে প্রভুর সাক্ষাৎ দিনের শেষে ক্লান্ত রোজাদার বসে বসে তসবি জপি প্রভুর কাছে চায় রে মাফি বসে বসে তসবি জপি প্রভুর কাছে চায় রে মাফি খায় না কিছু অথচ তার সামনে যে আহার খায় না কিছু অথচ তার সামনে যে আহার ইফতারে তার ঘোচায় সকল ক্লান্তি অবসাদ ইফতারে তার ঘোচায় সকল ক্লান্তি অবসাদ খুশির সংবাদ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং পরকালে প্রভুর সাক্ষাৎ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং পরকালে প্রভুর সাক্ষাৎ আল্লাহ বাকের নিজের ঘোষণা নেই এবাদত রোজার মতো বান্দার উপর ফরজ যত নেই এবাদত রোজার মতো বান্দার উপর ফরজ যত রোজা রোজা রোজাদারের অতীতের গুণাম রোজা মিটায় রোজাদারের অতীতের গুণা যার প্রতিদান নিজের হাতে দিবেন পাকে জাত যার প্রতিদান নিজের হাতে দিবেন পাকে জাত খুশির সংবাদ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং কালে প্রভুর সাক্ষাৎ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতার এবং কালে প্রভুর সাক্ষাৎ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতারে এবং কালে প্রভুর সাক্ষাৎ রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ ইফতারে এবং কালে প্রভুর সাক্ষাৎ